বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী রিয়াদুস সালেহীন কিতাব থেকে নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে আপনাদের সামনে দরস উপস্থাপন করে আসছি আজকের আলোচনার বিষয়টি হল বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খাইর ভালো কাজের বিভিন্ন পন্থা সম্পর্কে যে অনেক ভালো কাজ আছে যেই ভালো কাজগুলি আমরা এই অধ্যায় থেকে জানতে পারব এবং এই ভালো কাজগুলি করার মাধ্যমে আমরা আমাদের নেক আমলকে বৃদ্ধি করতে পারবো ইনশা আল্লাহ তালা এই বিষয়ে ইমাম নবী রাহমাহুল্লাহ এ অধ্যায় চারটি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় পঁচিশটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরাই বাকারার দুইশত পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওমায়তা ফালুমিন খাইরিন তোমরা যে ভালো কাজই করবে না কেন ফাইন আল্লাহ হাবিহি আলিম নিশ্চয় আল্লাহ তালা সেটা জানবেন ঠিক তেমনি আর একটি আয়াত সুরায় বাকার একশত সপ্ত নম্বর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওমা আতাফ আলমিন খায়রি ইয়া আলামহুল্লাহ তোমরা যে কোনো নেক আমল করো না কেন ইয়া আলামহুল্লাহ আল্লাহ তালা সেটা জানবেন ওকালা তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরায় জিলজালে সাত নম্বর আয়াত কেহ যদি এক জাররা পরিমাণ কোন নেক আমল করে আল্লাহ তালা সেটা জানবেন এবং ওই ব্যক্তি সে আমলটাকে দেখতে পাবে মান ফালিনাফসি সুরায় জাসিয়ার পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো সৎ আমল করবে ফালে নাফসিহি এই আমলটি তার নিজের নফসের জন্যই হবে এ বিষয়ে প্রথম যে হাদিস নিয়ে এসেছেন হাদিসটি হল আন আবি জারিন তারাদি রসুল আল্লাহ আইউল আবু দার জুন্দিম বিন জানাজ তার আল্লাহ তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুলাম আইউল আলি আফজালু কোন আমলটি বেশি উত্তম সাহাবা একরাম এরকম জিজ্ঞাসা করতেন আল্লাহ রসুলকে কেন জানার পর তার উপর আমল করার জন্য তো উনি জিজ্ঞেস করেন আইউল আমালি আফদাল কোন আমলটি বেশি প্রিয় কলা আল্লাহ রসুল বললেন আল ইমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি সবচেয়ে সর্বোত্তম কাজ যেটি সেটি হলো আল ইমানুবিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা অল জেহাদুফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো সবচেয়ে উত্তম কাজ কুলতু আইয়ুর রেকাবি আফলু সাহাবি বলছেন আমরা জিজ্ঞেস করলাম যে কোন গোলামটি আজাদ করা বেশি উত্তম আইয়ুর রেকাবি আফলু কোন ধরনের গোলামকে আজাদ করা বেশি উত্তম কয়লা আল্লাহ রসুল বললেন আনফাসুহা ও সামানান যেই গোলামটি তার মুনিবের কাছে বেশি প্রিয় এবং যেই গোলামের মূল্য বেশি মানুষ তো সবাই একরকম নয় গোলামও সব একরকম নয় কোনো গোলাম মুনিবের কাছে বেশি প্রিয় কেন সে আমানতদার ভালো কাজ করে তার দামও বেশি স্বাস্থ্য শরীর ভালো আর কিছু গোলাম এমন হতে পারে দেখতেও ছোট কাজে কর্মেও অতটা সুন্দর না তার দামও কম হবে মনিব তাকে বেশি বাসবে না তো যেই গোলামটা মুনিবের কাছে বেশি প্রিয় দাম বেশি এই গোলামকে আজাদ করা অবশ্যই স্বভাব বেশি আল্লাহ তালা বলছেন পরিপূর্ণ নেকির অধিকারী তখন হবে যখন কোনো ব্যক্তি তার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান করবে তো আল্লাহ নবী বললেন যে যেই গোলামের দাম বেশি মনিবের কাছে বেশি প্রিয় তাকে আজাদ করার স্বভাব বেশি কুলতু ফাইল্লাম আফ আল আমার কাছে গোলাম নাই তখন আমি কোনো আমল করতে পারবো কি কয়লা তখন তিনি বললেন তুইনু সনিয়ান বলছেন কোনো কারিগর যখন কাজ করবে তো সেই কারিগরকে তুমি সহযোগিতা করো এটাও একটি কাজ কোনো কারিগরকে কি করো সহযোগিতা করো আউ তাসনা লি আখরাক অথবা যে ব্যক্তি ভালো কাজ জানে না তুমি ভালো জানো তাহলে তোমার এই বিদ্যাটা তাকে শিখিয়ে দাও এটাও একটি ভালো কাজ কুলতু রাবি বলছে আমি বললাম ইয়া রসুল আল্লাহ আর ইন আন বাদিল আমাল হে রসুল সাহসালাম আমি যদি যে আমলগুলি সম্পর্কে আপনি বললেন আমি যদি এর মধ্য থেকে কোনো একটাও করতে না পারি কলা তখন তিনি বললেন তাকুফুসার রাখা আনিন নাস তাহলে তুমি একটা কাজ করো তোমার অনিষ্ট থেকে মানুষদেরকে নিরাপদে রাখো ফা ইন্নাহা সাদাকা তুম তুমি যদি এটা করতে পারো তাহলে এটা তোমার জন্য সদকা হিসাবে গণ্য হবে আলা নাফসিক তোমার নফসের পক্ষ থেকে তোমার জানের পক্ষ থেকে এটা সদকার সব তুমি পেয়ে যাবা যদি তোমার খারাপ কাজ থেকে অন্য মানুষ নিরাপদে থাকে এই হাদিস থেকে যে জিনিসগুলো আমরা বুঝতে পারলাম সেটা হলেই সর্বোচ্চ কাজ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারপরে জেহাদ করা তারপরে সর্বোত্তম এবং প্রিয় গোলামকে আজাদ করা এই সবগুলি কাজ যদি কেউ না করতে পারে তাহলে কোনো ব্যক্তিকে সহযোগিতা করা কোনো কারিগরকে সহযোগিতা করা এটাও স্বভাব ঠিক তেমনই একজন ব্যক্তি কাজ জানে না আমি জানি তখন আমার কাজটি তাকে শিখিয়ে দেওয়া এটাও কাজ এই কিছু যদি না করতে পারে তাহলে কমাস কম নিজের অনিষ্ট থেকে অপর মানুষকে নিরাপদে রাখতে পারলে এটা আমার জানার জন্য সৎকা হয়ে যাবে এরপরে যেটি হাদিস সেটি হতে আবুজার রাজি আল্লাহ তাল তিনি বলেন নিশ্চয় রসুল সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই যখন সকাল করো প্রত্যেক দিন সকালে তোমাদের শরীরের যে জোর আছে তোমার শরীরে যে কী আছে গিরা আছে এই প্রত্যেক গিরার উপর তোমার উপর সৎকা দেওয়া ওয়াজিব কতগুলি গিরা আছে অন্য রেওয়ায়তা আছে তিনশো ষাটটি গিরা আছে মানুষের এই শরীরে তো প্রত্যেক গিরার পক্ষ থেকে একটা করে সদকা করা আমাদের জন্য ওয়াজিব প্রত্যেক দিন সকালে এই প্রত্যেক গিরার পক্ষ থেকে সদকা করা আমাদের উপর কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো আল্লাহ নবী ইসলাম বললেন সদকা কেমনি দিবেন কিভাবে দিবেন বলছেন ফাকুল্লু তসবি হাতিন সাদাকা তুমি যদি একবার তসবি বলো সুবহান আল্লাহ বলো তাহলে এটাও একটা গিরার পক্ষ থেকে সাদকা হয়ে যাবে এখন তিনশো ষাটবার যদি কেউ সুবহান আল্লাহ বলে তাহলে তিনশো ষাটটা কী হয়ে গেলো সাদকা হয়ে গেল ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা আর যখনই তুমি আলহামদুলিল্লাহ বলবে এটাও সদকা বলে গণ্য হবে ওয়াকুল্লু তাহলিল সাদাকা আর যখনই তুমি বলবে লা ইলাহা এটাও কি হয়ে যাবে সাদকা বলে গণ্য হবে ওয়াকুল্লু তাকবীর আতিন সাদাকা এবং যখনই তুমি তাকবীর বলবে আল্লাহ আকবর এটাও সাদকা বলে গণ্য হবে ও আমরুন বিল মারুফ সাদাকা কোনো ব্যক্তিকে সৎ কাজের উপদেশ দেওয়া এটাও সাদাকা ওয়া নাহিউন আনিল মুনকারী সাদাকা এবং কোনো মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া এটাও সাদাকা কোনো ব্যক্তিকে খারাপ কাজের বাধা দেওয়া এটাও সাদাকা এরপরে বলছেন ওয়াইউজি উমিন রাকা আতানি বলছেন তুমি যদি চাষতেন নামাজ দুই রাকাত পড়তে পারো তাহলে এই সকল সদকার পক্ষ থেকে এই দুই রাকাত সলাতই যথেষ্ট হয়ে যাবে সুবাহান অর্থাৎ চাষতের সলাদ যেটা বলা হয় চাষতের নামাজ এটা সূর্য ওঠার কিছু পর থেকে নিয়ে একেবারে দুপুরের আগ পর্যন্ত সময়টা চলতে থাকে এটা আমাদের দেশে একটা সকালে পড়লে বলে এশারাক আর একটু দুপুরে পড়লে তাকে বলা হয় চাষ কিন্তু নাম দুটা কিন্তু কাজ একটাই কাজ একটাই একই নামাজ কেউ ইশরাক বলেছে কেউ চাষ বলেছে এর সময়টা হলো সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে নে একেবারে সূর্য ঠিক দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত তো আল্লাহ নবী সাম বলছেন যে তোমার শরীরে প্রায় তিনশো ষাটটি গিরা আছে প্রত্যেক গিরার পক্ষ থেকে সদকা করা তোমার উপর ওয়াজিব কিন্তু তুমি যদি এই চাষতের দুই রাখা সালাদ পড়তে পারো তাহলে এই সকল গিরার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়ানহু কল কল নবী সাল্লাম عرضت علي أعمال أمتي حسنها وسيئها ফাওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা আল আযা ইউমাতু আনিত তারিক আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে এই হাদিসটিও বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আলাইয়া উম্মতি তিনি বলেন আমার উম্মতের ভালো এবং মন্দ আমল আমার সামনে উপস্থাপন করা হয়েছে আমার উম্মতের যতগুলি আমল আছে যে কোনটা ভালো আমল কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ এটা আমার সামনে কি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে ফা মিন মাহাসিনী আমালিহা আল আজা ইউমাতু আনিত তারিক তো আমি দেখলাম আমার উম্মতের যে ভালো কাজগুলি আছে তার ভিতরে অন্যতম ভালো কাজ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দেওয়া একজন মুসলমান ভাই পথ দিয়ে হেঁটে যাবে পথে কোনো কাঁটা আছে কোনো ইঁট আছে কোনো পাথর আছে কারো পা লেগে সে পড়ে যাবে তাহলে কষ্টদায়ক জিনিস রাস্তায় যদি থাকে সেটা সরিয়ে দেওয়া এটা আল্লাহ রসুল বলছেন আমার ওম্মতের সুন্দর আমলের ভিতরে অন্যতম সুন্দর আমল রাস্তার কষ্টদায়ক জিনিস থেকে সরানো এরপরে উনি বলছেন ওয়া ওয়াজাতুফি মাসাউবি আমালিহা আর আমার উম্মতের যে নিকৃষ্ট কাজগুলি আছে গুনার কাজগুলি আছে এই কাজের মধ্য থেকে নিকৃষ্ট কাজ যেটা দিয়ে দেখেছি সেটা হলেই আন আতু তাকুন ফিল মসজিদ লা মসজিদের ভিতরে ওই থুতু অথবা ওই শিখান যেই থুতুটি বা যেই কাজটি মসজিদে নিক্ষেপ করা হয়েছে মসজিদে ফালা হয়েছে অথচ দাফন করা হয় নাই সেটাকে মশা হয় নাই অর্থাৎ প্রত্যেক মুসলমানের কর্তব্য আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেখানে কোনো যদি থুতু অথবা কোনো কাশ যদি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 সবাব নিয়ে চলে গেল যারা ধনী মানুষ তারা সবাব বেশি কামাই করলো কিভাবে ইউসাল্লুনা কামা নুসাল্লি আমরা যেরকম সলাত আদায় করি তারাও সলাত আদায় করে আমরা যেরকম সম পালন করি তারাও সম শ্যাম পালন করে ওয়াতা সদ্দাকুন আবি ফদুল তো তারা সলাত আদায় করে শ্যামও পালন করে আমাদের মতো কিন্তু তাদের অর্থ থেকে যখন দান খয়রাত করতে করে তখন তো তারা তারা করে আমরা পারি না বোঝেন নাই গরিব সাহাবা একরাম বলছে যে তারা তো আমাদের চেয়ে স্বভাব বেশি পাবে আমরা সলাচ আদায় করি তারাও করে আমরা সম পালন করি তারাও শ্যাম পালন করে তো তাহলে তারা যখন সদকা করে তাদের মাল দ্বারা সেটা তো আমরা পারি না তাহলে তারা সব বেশি পেয়ে গেল কলা আল্লাহ রসুল বললেন বিহি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না এই আমলটি যদি তোমরা করো তাহলে তোমরাও সেই সৎকার সব পাবা এই আমল যদি করতে পারো তাহলে তোমরাও সৎকার স্বভাব পাবো তো আল্লাহ বললেন ইন্নাবিকুল্লি তসবি হাতিন সদাকা বলছেন প্রত্যেক তসবিহ যেটা পড়বা সুবাহান আল্লাহ এটা তোমাকে সাদকা বলে গণ্য হবে অকুল্লু তাকবীর আতিন সাদাকা আর যতবার তাকবীর বলবা আল্লাহ আকবর এটাও সদকা বলে গণ্য হবে অকুল্লু তাহমিদ আতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে এটা সদকা হবে অকুল্লু তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটাও সদকা হবে ও আমরুন বিল মারুফ সাদাকা ওয়া নাহিউন আনিল মুনকার সাদাকা ফি বুদ আহাদিকুম সাদাকা তুমি যদি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও তাহলে সেটাও সদকা হবে অসৎ কাজ থেকে নিষেধ করো এটাও সদকা হবে এমন কি ওয়াফি বুদ আহাদিকুম সাদাকা তোমরা যখন তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করো মেলন করো সহবাস করো এটাও সৎকা বলে গণ্য হবে কলু সাহাবা ইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়াকুনলাহু ফিহা আজরুন হে আল্লাহ রসুলাম মানুষ তার স্ত্রী সংগ্রাম করেন কেন তার নিজের নফসের খাহেস পুরা করার জন্য তাহলে মানুষের নিজের নফসের খাহেস পুরা করলে তাও কি সব পাবে সে এটাও কি সৎকা বলে গণ্য হবে কলা আল্লাহ রসুল বললেন আরো আই তুম লাউ ওয়াজা আহা ফি হারামিন আকানা আলাইহি উজরুন বলছে সে যদি তার স্ত্রীর সঙ্গে সহবাস না করে সে যদি এটাকে হারাম পন্থায় যদি সে ব্যবহার করত তাহলে তার গুণা হতো না স্ত্রীর সঙ্গে সে মিলাপ না করে মিলামেশা না করে যদি কোথাও যে যদি বেবিচারি কাজ করত জিনার কাজ করত সেখানে যে যদি নিজের নফসের খাহে যদি পুরা করত তাহলে এটা গুণা হতো না তাহলে সেই গুণা না করে যখন নিজের স্ত্রীর সঙ্গেই সে মেলন করলো নিজের খাহেসাত যখন পুরা করলো তাহলে এটা সৎকা হবে না কেন এ বিষয়ে পঞ্চম হাদিস যেটি সেটি হলেই রসুল সাসলাম বলেছেন যে তুমি কোনো নেকিকে ক্ষুদ্র বলে মনে করুন যদিচ তুমি তোমার আরাক ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখন হাস্যজ্জ্বল হয়ে তুমি তার সামনে সাক্ষাৎ করলে এটাও একটা নেকির কাজ এটাকেও তুমি ছোট মনে এর পরে যে হাদিস সেটা হলে আন আবি হরারদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ কুল্লু সুলামাই মিনান্নাসি আলহি সাদাকা سلامي من الناس عليه صدقه كل يوم تطلع فيه الشمس تعدل بين الاثنين صدقه تعين الرجل في دابته صدقه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগের হাদিসের মতোই এটাও কিছুটা উনি বলছেন মানুষের প্রত্যেক গিরাই সাদাকা দিতে হবে প্রত্যেক গিরার পক্ষ থেকে সাদাকা আদায় করতে হবে আর প্রত্যেক দিন যখন সূর্য উদিত হয় অর্থাৎ প্রত্যেক দিন সকালে এই প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সাদকা করা ওয়াজিব হয়ে যায় বলছেন তা দিলু বাইনাল ইসনাইনি সাদাকা দুই মানুষের মাঝে যদি কেউ ইনসাফ করে আদল করে ইনসাফ করে তাহলে এটাও সদকা বলে গণ্য হবে ও তোয়াইনুর রজুল ফি দাবাতিহি সওয়ারিতে ওঠার জন্য সহযোগিতা করা এটাও কি সাদাকা এটাও সদকা ফাতাহমিলুহু আলাইহা আও ফাউলাহু আলাইহা মাতা আহু সদাকা ওই ব্যক্তিকে যদি সওয়ারিতে উঠিয়ে দেন এটাও সদকা বলে গণ্য হবে অথবা অর যে সামানপত্র আছে এটাও যদি তার সওয়ারিতে উঠিয়ে দেন তাহলে এটাও সৎকা বলে গণ্য হবে ওয়াল কালিমাতু তৈবাতু সদাকা সুন্দর কথা বলা এটাও সদকা ভালো কথা বলা সুন্দর কথা বলা এটাও সদকা অবিকুল্লি খুতুয়াতিন তামসিহা ইলা সালাতি সদাকা কোনো ব্যক্তি যখন সালাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তখন প্রত্যেক কদমের বদলে তার একটা সদকা উঠে যায় সুবাহ আল্লাহ ওয়াতমিতুল আদা আনে তারিখে সাদাকা ঠিক এমনই মসজিদে যাচ্ছেন বা পথে হাঁটছেন রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় থাকে তাহলে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটাও সাদাকা বোখারি মুসলিমের হাদিস রওয়া মুসলিম আইজান মিন রেওয়ায়তে আয়সা ইমাম মুসলিম রহমাহুল্লাহ আর একটি হাদিস উনি আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত করেছেন আয়সা রাজিয়াল আনহা বলেন রসুল বলছেন যে আল্লাহ তালা আদমের সন্তানকে প্রত্যেক মানুষকে তিনশো ষাটটি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন ফামান কাব্বার আল্লাহ ও হামিদ আল্লাহ ও হাল্লাহ ও সাব্বাহাল্লাহ ওয়াস্তাগফারাল্লাহ ও আজালা হাজারান মিন তারিকিন্নাস বলছেন যখন মানুষ আল্লাহ আকবার বলবে আলহামদুলিল্লাহ বলবে লাহ ইহ বলবে সুবহান আল্লাহ বলবে ফিরুল্লাহ বলবে এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরে দেওয়া আও শৌখাতান অথবা কাঁটা সরিয়ে দেওয়া আও আদামান আন্তরিক নাস মানুষের চলার পথ থেকে কোনো কষ্টদায়ক জিনিস বা হাড্ডি পরে আছে এগুলি সরাইয়া দেওয়া এগুলো সদকা আউ আমরুবিল মারুফ আউ ওয়ানাহি আল মুনকার আদাদ সিদ্দিন ও সালাথামিয়া ফাইনাহু ইয়ামশি ইয়াউমায়দিন বলছেন এভাবে সৎ ভালো কাজের উপদেশ দিল এটাও সদকা খারাপ কাজ থেকে নিষেধ করলো এটাও সদকা বলছেন এমনভাবে সদকা সদকা হতে হতে বলছেন ফাইনাহু ইয়ামশি ইয়াউমায়দিন ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার সকাল থেকে যদি এগুলি কাজ আমরা করা শুরু করে দেই তো আমাদের এই প্রত্যেক জানের যে জোড়া আছে এই জোড়ার পক্ষ থেকে সাদকা হতে হতে দিনের শেষ বেলায় এমন হয়ে যাবে যে আমার ঘরে কোনো গুণাই থাকবে না আমি নিজেকে জাহান্নাম থেকে সম্পন্ন মুক্তি করে নিয়ে নিয়েছি এরপরে যে হাদিসটা আছে হাদিসটা হলেই আনহু আনিন নবী ইসলাম কল মান গাদা ইল মসজিদ আওরাহা আদাল্লাহ ফিল জান্নাতে নজুলন কুল্লামা গাদা আওরাহা মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস রসুল সাহসালাম বলেছেন যখনই কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি মসজিদে যায় গাদা ইলাল মসজিদে আওরাহ সকালে মসজিদে যায় রাত্রে মসজিদে যায় আদাল ফিল জান্নাতে নুজুলান আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি মেহমানখানা তৈরি করেন কুল্লামা গাদা আওরাহ যখন যেই সকালে যাক না কেন যেই সন্ধ্যায় সেই মসজিদে যাক না কেন এই মসজিদ যাওয়ার কারণে জান্নাতে বিশেষ একটি বালাখানা মেহমানখানা আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রাখেন এরপরে যে হাদিসটি আসে হাদিসটি হলো এটাও আবু হরাজ আল্লাহ আনহুতে তিনি বলেন কলা রসুরাম ইয়া নিসা আল মুসলিমাত মুত্তাফাকুন বলেন আবু হরাজ আল্লাহ হাদি বর্ণনা করেছেন ইয়া নিসা আল মুসলিমাত হে মমিন নারীরা হে মুসলিম নারীরা লা তাহকিরান্না জারাতান ওলা ওয়ালাউ সানা তুমি কোনো প্রতিবেশীকে ছাগলের খুর হাদিয়া হিসাবে দিতেও এটাকেও তুমি হালকা বলে মনে করবে না এটাকেও ছোট বলে মনে করবে না প্রতিবেশীকে হাদিয়া যদি তোমাকে দেয় অথবা তুমি যদি তাকে দাও তাহলে সেটাকে তুচ্ছ মনে করা হবে না যদি সেই হাদিয়াটা একটা ছাগলের খুর কেন না হয় খুরে কোনো মূল্য আছে এ ধরনের অমূল্য জিনিসও যদি তোমাকে কেউ হাদিয়া দেয় তাহলে সেই হাদিয়াটি গ্রহণ করা শরীয়তে এটা ভালো কাজ নেকি কাজ এরপরে যে হাদিসটি সেটা হলেই ও আনহু আনি নবী সাল্লাম কল আল ইমান বিদউ ওয়া সাবউন আও বিজউ ওয়া সিত্তুন শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق ওয়াল হায়া ও শোয়াবাতুম মিরাল ইমান মুত্তাফাকুন আলী আবু হরাজ আল্লাহ তালাম তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল ইমানু বেদ ওয়াসাবন আও বেদ ওয়াসিত্তুন শোবা বলছেন ইমানের সত্তর অথবা ষাটেরও বেশি ষাট অথবা সত্তরেরও বেশি শাখা প্রশাখা আছে ইমানের ইমানের ষাট অথবা সত্তরেরও বেশি কি আছে শাখা প্রশাখা আছে ইমানের বলছেন ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম শাখা সর্ব উচ্চ শাখা যেটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন ওয়া আদনাহা আর সবচেয়ে নিম্ন শাখা যেটা সেটা হলো আদনাহা ইমা ততুল আধা আনি তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা হলো সবচেয়ে নিম্নত মানের শাখা ওয়াল হায়া ও মিনাল ইমান লজ্জা এটা ইমানের বড় একটি অংশ লজ্জা এটা ইমানের বড় একটি অংশ লজ্জা বলতে শুধু আমি কারো সামনে যেতে লজ্জা করি ওই লজ্জা নয় লজ্জার অর্থ শরীয়তের পরিভাষা সেটা হলেই যে আল্লাহ থেকে লজ্জা করতে হবে আল্লাহ নাফরমানি করতে গেলে সরম আসতে হবে যে আল্লাহ তালা কেয়ামতের দিন আমি কেমনই মুখ দেখাবো আল্লাহর সামনে মানুষের কাছ থেকেও লজ্জা করতে হবে যে আমি যে খারাপ কাজ করছি যে অশ্লীল কাজ করছি এই কাজটা যদি মানুষ দেখে ফেলে দেয় তাহলে মানুষ আমাকে কি বলবে এরকম হায়া এবং লজ্জা সরম এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির হায়া নেই ফাফা আল মাসিদ ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করুক লজ্জা না থাকলে আর তার কোনো কাজের কোনো মূল্য আর থাকে না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে আপনাদের সামনে নিয়ে আসব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান এখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three SWIFT BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান